মেয়েকে খুঁজে বের করলেন বউ হিসাবে আর এই মেয়ে সম্পর্কে আমেনা সম্পর্কে যারা জীবনী লিখেছেন তারা বলছেন যে কানাত আফজালা নেশায় কোরাইশ কোরাইশদের মধ্যে সবচাইতে বড় ভালো মহিলা শ্রেষ্ঠ মহিলা আর বড়ই সম্ভ্রান্ত ঘরের এই মহিলা ছিলেন মানমর্যাদার দিক থেকে এবং বংশের দিক থেকেও তার বাবা অর্থাৎ নবী করিম সাসামের নানা ওয়াহাব তিনিও খুব যোগ্য ব্যক্তি ছিলেন বিবাহ সাদীর প্রস্তাব হলো তারপর বিবাহ সাদী হলো স্বামী স্ত্রীতে দেখা সাক্ষাৎ হলো গর্ভধারণ করলেন আমেনা এরপরে রসুল্লাহ সাল্লা সাল্লামের বাবা এক সফরে গেলেন ব্যবসায়ী সফরে একটি মতে সামদেশের উদ্দেশ্যে গিয়েছিলেন আর একটি মতে মদিনার উদ্দেশ্যে এসেছিলেন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে অথবা সামদেশের উদ্দেশ্যে আর সামদেশে গেল মদিনা হয়ে যেতে হইতো তখনকার রাস্তা এই মদিনা হয়ে সামদেশে যেতে হইতো সফর শেষ করে ফিরছিলেন ফেরার পথে মদিনায় তিনি অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ নবী করিম বাবা অসুস্থ হয়ে পড়েন আর সেখানে তার ইন্তেকাল হয়ে যায় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এখনো মায়ের গর্ভে কাবুলা সঠিক মত হচ্ছে যে নবী করিম সাল্লামের ভূমিষ্ঠ হওয়ার আগেই তার বাবার ইন্তেকাল হয়ে গেছিল এতে থেকে বোঝা যায় যে একটি দুর্বল মত রয়েছে যে নবী সাল্লামের জন্মের পরে তার বাবার ইন্তেকাল হয়েছে কিন্তু কথাটি দুর্বল রাসুল্লাহামের জন্মস্থান হচ্ছে মক্কাতুল মোকাররমা হাসেম গোত্র যে এলাকায় বসবাস করত সেই এলাকাটিকে বা সেই মহল্লাটিকে বলা হয়তো সেবে বানি হাসেম হাসেম গোত্রের ঘাঁটি হাসেম গোত্রের ঘাঁটি এই এলাকাটি আজকাল যখন সাফার দিক থেকে বেরিয়ে মারোয়ার দিকে যাবেন ওই দিকটাই আছে যেখানে একটি লাইব্রেরি আছে ওই লাইব্রেরি জায়গাটিকে বলা হয়েছে মৌলিদুর রসুল এবং লাইব্রেরিটিতে ছোট্ট করে আরবিতে লিখা আছে এটা একটি মত কিন্তু অনেকে বলছেন যে এই কথাটি নিশ্চিত নয় যে এই লাইব্রেরি জায়গাটি ছিল নবী সাল্লামের জন্মস্থান অর্থাৎ তার বাবার বাড়ি মায়ের বাড়ি এটি নিশ্চিত নয় তবে হলে হতে পারে হলে হতে পারে ওই জায়গাটি অথবা ওর আশেপাশে ওই দিকেই কিন্তু আমাদের এই দিক থেকে দাম্মাম থেকে যেহেতু দাম্মামের লোক আপনারা আপনাদের বোঝানো চলবে দাম্মাম থেকে যে বাঁশগুলি গিয়ে থামে পোস্ট অফিসের কাছে বাঁশগুলি থামে ওই দিক থেকে গাজ্জা বলা হয় এই দিক থেকে যখন আপনি হারামের দিকে যাচ্ছেন তখন বাথরুম আসবে সামনে মারোয়া এবং বাথরুম বাথরুম মারোয়াকে ডান দিকে রেখে আর বাথরুমকে রেখে বাম দিকেই ওই লাইব্রেরিটা রয়েছে এখানে অথবা এর আশেপাশে যে একটা বাস স্ট্যান্ড ছোট আছে এই আশেপাশে এই জায়গাগুলিতেই নবী করিম সাল্লি সাল্লামের জন্ম হয়েছিল জন্মের দিনটি ছিল সোমবার এই কথাটিতে কোনো দ্বিমত নেই সেহে মুসলিম একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লা সাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন নিয়মিত রোজা রাখতেন সন্ন্যত রোজা নফল রোজা রাখতেন রসুল্লাহ সাল্লাম সোমবারের দিন আর বৃহস্পতিবার রোজা রাখতেন সপ্তাহে দুটি দিন রসুল্লাহ রোজা রাখতেন গোটা বছর এই নিয়ম ছিল নবী করিমসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় সোমবারে রোজা সম্পর্কে যে এই রোজা কেন রাখেন আপনি তখন তিনি বলেছে জাকা ইয়মন ওলেদ তো ফিহে এই সোমবারের দিনে আমি জন্ম নিয়েছি সোমবারের দিন আমার জন্ম হয়েছে সেই জন্য আমি নিজের খুশি প্রকাশ করার জন্য হ্যাঁ শুক্রিয়ার জন্য এই দিনে রোজা রাখি নবী করিম সোমবারে রোজা রেখেছেন সোমবারটা বছরে একবার আসে না মাসে একবার আসে না সপ্তাহে একবার আসে হ্যাঁ সপ্তাহে একবার করে আসে ঠিক না তাহলে নবী সাল্লাম গোটা বছরে বাউন্নটা মোটামুটি সপ্তাহ বাউন্ন দিন রোজা রাখতেন ঠিক কিনা শুধু সোমবারটা রোজা রাখলে বাউন্নটা রোজা হয় প্রতি সোমবারে সপ্তাহে একবার করে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতেন এই সোমবারে রোজা রেখে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ঠিক কিনা জি হ্যাঁ তাহলে নবিসাল্লামের এই আমল যদি ফলো করতে হয় অনুসরণ করতে হয় তো সোমবারে রোজা রাখেন সোমবারে রোজা রাখেন প্রত্যেক সপ্তাহে আপনি খুশি প্রকাশ করবেন যে আমার নবী জন্ম নিয়েছেন সোমবারে কিন্তু এই কথাটিকে বিদাতপন্থীরা মিলাদে নিয়ে গিয়ে ফিট করে দেয় মিলাদে নিয়ে গিয়ে ফিট করে বলছে নবী সাল্লাম যেহেতু সোমবারে রোজা রেখেছেন আমরা এই জন্য কি করি বারো রবি আমি মিলাদ করি বারো রবিউল আউ্য়াল বারো রবিউল বছরে কয়বার আসে হ্যাঁ বছরে একবার মাসে কয়বার আসে মাসে কি আসে সপ্তাহে আসে সপ্তাহে আসে না মাসেও আসে না বছরে একবার আসে তো নবী প্রত্যেক সপ্তাহে সোমবার করে সুক্রিয়া আদায় করতেন আর আপনি কেমন নবী ভক্ত হইলেন যে আপনি মিলাদের দলিল নেবেন এই সোমবারের রোজাকে আর বছরে একবার মিলাদ করবেন নবী সাল্লাম তো বারো রবিউল আউ্বালে কোন মিলাদ জন্মবার্ষিকী পালন করে মিলাদ মানে জন্মবার্ষিকী আবার আমার দেশের লোকেরা এত অধম আরবিও জানে না আর দিন ইসলামও জানে না যার ফলে মিলাদ পড়া বলে মিলাদ আবার পড়া কি করা হয় মিলাদ মানে তো জন্মবার্ষিকী মিলাদ মানে জন্মের তারিখ বা দিন তাহলে জন্মের দিন আবার পড়ার জিনিস নাকি জন্ম তারিখ জন্মদিন পালন করা হয় মানুষ পালন করে থাকে তা আমাদের দেশের মানুষরা এই যে ভাষাটা বলে যে হুজুর এসছেন মিলাদ পড়তে বা হুজুরকে মিলাদ পড়তে ডেকেছি চলেন মিলাদ পড়ে আসি তো মিলাদ পড়ার বস্তু না মিলাদ পালন করার বস্তু পড়ার বস্তু না সে শূন্য হোক আর বিদাত হোক সেটা আলাদা জিনিস কিন্তু আসলে কথাটাই ভুল যে মিলাদ পড়া মিলাদ পড়া আর তারপরে মিলাদের দলিল কোথা থেকে নিলেন আপনি সোমবারে রোজা থেকে আপনি বছরে একবার মিলাদ করবেন নবী সাল্লামের সামনেও তো তিনি তেষট্টি বছর বেঁচেছেন তেষট্টি বছর বেঁচেছেন পনেরো বছর নাবালক অবস্থা ছেড়ে দেন তারপরে ধরেন আরে যদি চল্লিশ বছর নবী হইলেন সেটাও ছেড়ে দেন তেইশ বছর তেইশ বছরে তেইশ বার করে তো রবিউল আওয়াল মাস এসেছে রবিউল আওয়াল মাসে বারো তারিখে অথবা অন্য কোনো তারিখে নবী সালাম জন্মবার্ষিকী পালন করেন নাই নিজের জন্মদিবস পালন করেননি নিজের বার্থডে করেননি সুতরাং নবীর জন্মদিবস পালন করাও ইসলাম না মিলাদুলনবী পালন করা ঈদে মিলাদুলনবীর বিদাত পালন করছেন আর নিজের অথবা স্ত্রীর ছেলেমেয়ের বার্থডে পালন করা আর তাতে কেক কাটা আর লোকজনকে দাওয়াত খাওয়ানো এগুলি হচ্ছে এহুদিন আসারাদের সুন্নত এগুলি নবীর সুন্নত নয় ভালো করে শুনে রাখেন মুসলিম হলে ভালোভাবে মুসলিম হন আর না হলে কিছুটা নামে তো মুসলিম আর কাজে কর্মে ইহুদিন আসারা এইরকম মুসলিম আল্লাহ চান না আর এইরকম ইসলিম মুসলিম থাকার কারণে বালা মুসিবত আজকে মুসলিমরা যে মুজলুম মুসলিমরা যে জবাই হচ্ছে কাফেরদের হাতে এর পিছনে কারণই হচ্ছে নামে তো মুসলিম আর কাজে কর্মে ইহুদি কিছু ইহুদি ধর্ম কিছু খ্রিস্টান ধর্ম কিছু হিন্দু ধর্ম সবগুলি মিলে জগা খিচড়ি পালন করছেন যার ফলে আল্লাহ পাকের আজাদ যার ফলে আল্লাহ পাক কাফের জালেমদেরকে মুসলিমদের উপর চাপাই দিয়েছেন তো বলছিলাম যে নবী করিম সোমবারে রোজা রেখেছেন আপনি যদি সন্ন্যত দরদি হন নবী নবীকে ভালোবাসেন নবীর মহাব্বত থাকে তাহলে সোমবার করে রোজা রাখেন নবী সাল্লাম সোমবারে রোজা রেখেছেন আর বলেছেন এই দিন আমার জন্ম হয়েছে তাহলে এই কথাটি নিশ্চিত যে নবী সাল্লামের জন্ম সোমবারই কিন্তু সোমবারের দিনটি বার তো সোমবার কিন্তু তারিখ কি ছিল এতে দ্বিমত আছে প্রসিদ্ধ হচ্ছে যেটা জনসাধারণ মাঝে মশুর হ্যাঁ সেটা হচ্ছে বারো রবিউল আউ্বাল লোকেরা জানে যে বারো রবিউল আউ্বালে নবী করিম সাল্লি সাল্লামের জন্ম হয়েছিল কিন্তু কথাটি সূক্ষ্ম না কথাটি গবেষণা ভিত্তিক না বরং গবেষক যারা লেখক সিরাতের তারা বলছেন যে নবী করিম সাল্লামের জন্ম হয়েছিল নয় রবিউল আউ্য়াল সেই দিনটি তার জন্মের বছর সোমবার ছিল সোমবারের দিন যেই বছরে নবী সাল্লামের জন্ম হ্যাঁ, যেই সালে যেই বছরে আর যেই যেই মাসে জন্ম সেই মাসটা ওই তারিখটি হ্যাঁ বারো রবিউল আউ্য়াল সোমবার পড়ে না নয় রবিউল আউ্য়াল সোমবার পড়ে দিনটা কি ছিল তাহলে আরবি মাস হিসাবে নয় তারিখ ছিল রবিউল আউ্বাল মাস ছিল নবী করিমের জন্ম ইংরেজি তারিখ ছিল বাইশে এপ্রিল বাইশে এপ্রিল এপ্রিল মাস আর পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ ছিল ইসাই পাঁচশো একাত্তর আর বাইশে এপ্রিলের যেই দিনটা ছিল সেই দিনটি সেই দিনটি সোমবার হলে নয় রবিউল আউ্বাল হয় বারো রবিউল আউ্বাল হয় না নবী করিম সাল্লা সাল্লামের জন্মের সময় তার দায়ী হিসাবে কাজ করেছিলেন প্রখ্যাত সাহাবি প্রখ্যাত সাহাবি আশ্রয় মোবাসারা দশ জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি একটি হাদিসে যাদেরকে সুসংবাদ দিয়েছেন নবী সাল্লাম দশ জনকে আশায় মোবাসারা বলা হয় তাদের একজন ছিলেন আব্দুর রহমান বিন আউফ এই আব্দুর রহমান বিন আউফ রাজিয়াল্লাহ তালানহর মা ছিলেন নবী সাল্লা সাল্লামের হ্যাঁ ভূমিষ্ঠ হওয়ার সময় দায়ী দায়ীর কাজ করেছিলেন সেবা যত্নের কাজ করেছিলেন তার নাম ছিল শেফা বিনতে আমর আমরের মেয়ে শেফা উম্মে আব্দুর রহমান আব্দুর রহমান বিন আউফের মা তো নবী করিম সাল্লি এইভাবে জন্ম হয়েছিল নবী সাল্লামের জন্মের সময় আমাদের দেশে গাঁজাখড়ি কথা আছে গাঁজাখড়ি কথা আছে আশ্চর্য হয়ে যাবেন দেশের যেগুলো ওই আপনার ফুটপাতিয়া বক্তা যাদের কোনো এলেম কালাম নাই এ ফুটপাতিয়া বক্তারা বলে যে নবী সাল্লা সাল্লামের জন্মের সময় মরিয়াম ইসার মা মরিয়ম চলে এসছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মরিয়মকে একবার রুহের জগৎ থেকে হ্যাঁ মারা গেছেন তার মানে রুহের জগৎ থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আখেরাত থেকে পাঠিয়ে দিয়েছেন আর ফেরাউনের বিবি আসিয়া চলে এসছে দুইজন চলে এসছে এগুলি কিসা নাম বলা দরকার আছে ফুটপাতিয়া বক্তাদের নাম বলা দরকার নেই ফুটপাতিয়া বক্তা এগুলো তো বলছে দুজন চলে এসছে কোথায় এসছে তাহলে আসিয়াও মারা গেছেন তাই না মমিন ইমান নিয়ে আসলো তখন খুব জুলম অত্যাচার তার উপর করেছিল ফেরাউন জালেম মারা গেছে না যাই নাই এই আসিয়া রাজি আল্লাহ তালানহা দোয়া করেছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে আল্লাহ আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও হ্যাঁ মিন ফিরাউন আমালেহি আর ফেরাউন আর ফেরাউনের এই জুল অত্যাচার আর এই অপকর্ম থেকে আমাকে নাজাদ দাও রক্ষা করো অনাজ্জিনী মিনাল কমি জালেমিন আর জালেম থেকে আমাকে রক্ষা করো তো জালেম জাতি থেকে তো এই আসিয়া রাজি আল্লাহ আনহারও ইন্তেকাল হয়ে গেছে মারিয়ামেরও ইন্তেকাল হয়ে গেছে রাজি আল্লাহ তালানা ইন্তেকালের পরে চলে এসছেন তারা তাহলে নবী করিম সাল্লামের আর তার মার সেবা যত্ন করার জন্য দায়ীর কাজ করার জন্য এটা হচ্ছে আমাদের ফুটপাতিয়াদের কথা বলেন এটা কোরআন বিরোধী নয় কোরআনে করিম আল্লাহ কি বলছেন কোরআনে করিমে আল্লাহ বলছেন ওয়ামি ওয়ারা এহিম বারজাখুন এলায়ুবা আসুন মানুষ যখন মারা যায় তারপরে তাদের হ্যাঁ কি হয়ে যায় তাদের পেছনে একটা আড় বারজাখ প্রাচীর সৃষ্টি করে দেওয়া হয় তৈরি করে দেওয়া হয় কতদিন পর্যন্ত এলা আসন পুনরুত্থান দিবস পর্যন্ত কেয়ামত পর্যন্ত অর্থাৎ কোন মানুষ যখন মারা যায় ওপারে পাড়ি দিয়ে দেয় দুনিয়া থেকে আখেরাতে পাড়ি দিয়ে দেয় তখন এমন একটা মজবুত প্রাচীর বারজাখ তৈরি করে দেওয়া হয় যে আর কোনোদিন কোনো মানুষ পৃথিবীতে ফিরে আসে না কোনো মানুষ ফিরে আসতে পারে না না মোহাম্মদ রসুল্লাহ ফিরে আসতে পারে না ইব্রাহিম খলিলুল্লাহ ফিরে আসতে পারে না আদম ফিরে আসতে পারে না মুসা ঈসা ফিরে আসতে পারে তো ঈশার মায়ের কথা তো দূরের কথা আর আসিয়ার কথা তো দূরের কথা কোনো মানুষ ফিরে আসতে পারে না এই জন্য পারলৌকিক জীবনকে বলা হয় বারজাখি জীবন কি বলা হয় বারজাখি জীবন মানে প্রাচীরের ওপারের জীবন আখেরাতের জীবন পরকালের জীবন দুনিয়ার কেউ ফিরে আসবে না যে গেছে গেছে আর ফিরে আসবে না যদি স্বপ্নে দেখেন হ্যাঁ স্বপ্নে দেখছেন হয় জিন আসছে স্বপ্নে আর না হলে ফেরেস্তা আসছে আপনি কোনো আলেমকে দেখছেন জিনও তার সুরত ধরতে পারে জিন শয়তানও ধরতে পারে আবার ফেরেস্তাও ধরতে পারে তো ফেরেস্তা ফেরেস্তা আপনার বাপের রূপে আসছে বা আপনার ওস্তাদের রূপে আসছে অথবা জিন শৈতান আসছে একমাত্র রসুরামের সুরত ধরতে পারে না জিন শয়তান একমাত্র রসুল্লাহামের রূপ ধরতে পারে না কিন্তু রসুল্লাহ আসল রূপটা জানতে হবে যে রসুল রূপ কেমন ছিল চেহারা কেমন ছিল চেহারা না জানে একটা কালো মানুষ যদি দেখেন আফ্রিকান লোক অথবা একটা ইউরোপিয়ান চেহারা যদি শ্বেতাঙ্গ দেখেন আর এসে বলে আনা মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ তো মেনে নেবেন নাকি কি ইউরোপিয়ান ছিলেন নাকি হ্যাঁ গোরা ছিলেন ইউরোপিয়ান আমেরিকানদের মতো আর না কালো ছিলেন আফ্রিকানদের হ্যাঁ আরবরা যেমন হয় মোটামুটি হ্যাঁ, চেহারা ওই রকম ছিলেন যদি খুব লম্বা দেখেন তাও নবী অত লম্বা ছিলেন না খুব বেঠেও যদি দেখেন তো নবী সাল বেঠেও ছিলেন না তাহলে নবী সাল্লাহ সাল্লামের যে শারীরিক গঠন ছিল সে সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে তারপরে বলতে পারেন যে আমি নবীকে স্বপ্ন দেখেছি তারপরে নবীকে স্বপ্ন দেখার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমাদের সমাজে অনেক গুমরাহি আছে নবীকে স্বপ্ন দেখার মেলা তদবির আছে সবগুলি গুমরাহি সবগুলি বেদাত এমন কোন তদবির রসুল্লাহ সব শিখান নাই এমন কোন তদবির আল্লাহ কোরআনে শিখান নাই কোন একটি আয়াতে আর এমন কোন তদবির একটি হাদিসও শেখান নাই যে এই এই তদবিরগুলি করলে এই অজিফাগুলি পাঠ করলে এই আমলগুলি করলে এই দরুদগুলি পাঠ করলে নবীকে স্বপ্ন যোগে দেখা যাবে এগুলি ভুল কথা আর তারপর নবীকে স্বপ্ন দেখে জান্নাত পেয়ে যাবেন নাকি না আকিদা নবীর আকিদা আমল দিয়ে জান্নাত পাবেন কখনো স্বপ্নে দেখে জান্নাত পাওয়া যায় না আরে জাগ্রত অবস্থায় রাত দিন কয়েকবার করে দেখেছে আবু জাহাল আবুল আহাব ওদবা সাহেব আরবিয়া কাফের গুলো জান্নাত পাবে নাকি হ্যাঁ এমনকি তার চাচা হিতাকাঙ্ক্ষী দরদি আবু তালেব কতবার দেখেছে আর কত যা মায়া করেছে ভাতিজার ওপর কিন্তু ইমান নিয়ে আসে ইসলাম কবুল করেনি জাহান নামে যাবে না যাবে না হ্যাঁ জাহান নামে সবচেয়ে হালকা শাস্তি আবু তালেবকে হবে তাহলে বোঝা গেল যে নবীকে জাগ্রত অবস্থায় দেখেও তো জান্নাত পাওয়া যায় না তো স্বপ্নে দেখলে আমি বিরাট কিছু হয়ে যাব আর স্বপ্নে দেখলে আমি ভাগ্যবান হয়ে গেলাম এসব ভুল কথা আর স্বপ্নে দেখার কোনো ফজিলত আছে আমার মান মর্যাদা বেড়ে গেল নবীকে স্বপ্ন দেখলে এমনও কথা নয় আল্লাহ পাক যেন এইসব কথা বোঝার যেন তফিক দান করেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্ম হলো যখন জন্ম হলো সেই সময় সিরাতের কিতাবাদিতে আছে যে আমেনার আমেনার দেহ থেকে যেন একটু নূর একটি আলো একটু আলো ছুটলো হ্যাঁ আলো বেরিয়ে পড়লো আর তাতে কি হলো আজা আতলাহ কসুর শাম এমন একটা নূর একটা আলো বেরোলো যাতে শাম দেশের যে রাজমহলগুলি রয়েছে রাজ প্যালেসগুলি রয়েছে সেগুলি আলোকিত হয়ে গেছে এখানেও এক শ্রেণীর লোকেরা গুমরা হয়েছে বিদাতপন্থীরা বলে যে দেখো নবীর জন্মের সময় যখন নূরে সামদেশের রাজ প্যালেসগুলি আলোকিত হয়েছে তার মানে নবী নূরের তৈরি আবার এটা করতে গেলে যে নবীর নূরের তৈরি হয়ে গেল এর থেকে হ্যাঁ এখান থেকে এই দৃশ্য থেকে এটা অলৌকিক দৃশ্য থেকে ইঙ্গিত করা হয়েছে যে এই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার আজকে জন্ম হইল এর মাধ্যমে সামদেশের রাজ প্যালেসে ইসলাম প্রবেশ করবে সামদেশের রাজ প্যালেস থেকে শিরকুফরির অন্ধকার দূর হবে এটা বোঝানো হয়েছে এখান থেকে এটা বোঝানো হয়নি যে নবী নূরের তৈরি এ কথা বোঝানো হয়নি কারণ আল্লাহ কোরআনে কেরিমে একটি আয়াত নেয় অনেকগুলি আয়াত রয়েছে তার একটি আয়াত হচ্ছে কুল হে নবী জানিয়ে দাও ইন্নামা আনা বাসারুম মিসলুকুম হে নবী তুমি বলো যে আমি এছাড়া কিছু নয় যে বাসার আমি মানুষ তোমাদের মতই তোমাদের মতো মানুষ মানুষ যেমন মাটির তৈরি হ্যাঁ মানুষ কিসের তৈরি নোড়ের তৈরি একজন মানুষ নোড়ের তৈরি আছে না মানুষ মাটির তৈরি নবী করিম সাল্লা সাল্লাহ বলছেন যে হ্যাঁ কুল্লকুমিন আদম সবাই তোমরা আদম থেকে আর আদম মিন তোরাব আর আদামের সন্তানই হচ্ছে বাসার এই জন্য আদমকে ডাক ডাকনাম হচ্ছে উপনাম হচ্ছে কুনিয়াত হচ্ছে আবুল বাসার হ্যাঁ মানব পিতা বাসারের পিতা বাসারের পিতা তো আদম আলি সাল্লাম নবীরও পিতা আমাদের পিতা সকলের পিতা হ্যাঁ আবুল বাসার আর নবীকে আল্লাহ বলছেন বলো ইন্নামা আনা বাসারো মিসলুকুম আমি তোমাদের মতো একজন মানুষ নবী করিম সাল্লাম মাটির তৈরি আর আমাদের দেশে এই যে মূর্খামি আছে মাটির তৈরি হলে নিচে নেমে যাবে আর নোরের তৈরি ওপরে উঠে যাবে এটা ভুল কথা তাহলে বলেন যে আম্বিয়া রসুলগণ একদিকে আর একদিকে ফেরেস তারা আম্বিয়া রসুলগণ শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই নবী রসুলগণ সবাই মাটির তৈরি হ্যাঁ তারপরে ফেরেস্তা সেজদা করেছে আদম আলী ইসলামকে ফেরেস্তা সেজদা করেছে আদমকে আদম মাটির তৈরি আর ফেরেস্তা হচ্ছে কিসে তৈরি নূরের তৈরি তো নূর তো সেজদা করছে মাটিকে তাহলে মাটির সম্মান বেশি হলো না হ্যাঁ অবশ্যই তাহলে এই কথা ভুল যে নবীকে যদি নূরের পয়দা না মানি নবীকে যদি মাটির তৈরি বলি তাহলে ছোট করে দিলাম না ছোট করলাম না বড় করলাম কারণ মাটিকে নূরে সেজদা করেছে মাটিকে নূরে সেজদা করেছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের যখন জন্ম হইল তখন আমেনা যেহেতু স্বামী নেই স্বামী হারা বিধবা দাদার কাছে আব্দুল মোতালেবের কাছে সুসংবাদ পাঠালেন যে আমার ঘরে এক শিশুর জন্ম হয়েছে আব্দুল মোতালেব ছুটে আসলেন খুশির সাথে আর আসার পরে কোলে করলেন কোলে নিয়ে কাবা ঘরে গেলেন কাবা ঘরে নিয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং নাম রাখলেন এ আব্দুল মোতালেব এই নাতির নাম বা কোনো কোনো অঞ্চলে আমরা পোতা বলি এই নাতির নাম রাখলেন মোহাম্মদ মোহাম্মদ রাখলেন কি জন্য যাতে করে বেশি বেশি প্রশংসা করা মোহাম্মদ মানে যিনি প্রশংসিত যার অনেক প্রশংসা করা হয়েছে আহমদ মানে অতি প্রশংসাকারী আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা তিনি করেছেন এই জন্য তিনি আহমদ আর মোহাম্মদ তার সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে সেই জন্য তার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার আকিকা করলেন আর খাতনা করলেন সপ্তম দিনে সাত দিনের দিনে আকিকাও করলেন আর খাতনাও দিলেন এই আব্দুল মুতালেব তাহলে নবী করিম সাল্লামের খাতনা হয়েছে সপ্তম দিনে সপ্তম দিনে খাতনা করা ভালো যত ছোট অবস্থায় খাতনা করবেন তত ভালো আরবরা এখনো সাত দিনের দিনে খাতনা করে নাই আমার দেশে বড় বড় ছেলে হওয়ার পরে পালিয়ে বেড়াই খুঁজরে খুজরে ওস্তাদ এসছে খুঁজরে খুঁজরে ও চামড়া কাটার জন্য খুঁজে বেড়াচ্ছে কোথায় গিয়ে লুকিয়ে বসে আছে হ্যাঁ আট বছর দশ বছর বারো বছরের ছেলে হয়ে যাচ্ছে আর লজ্জা করছে কাপড় খুলতে আর এই নিম সাবালক হয়ে গেছে আর এই খাতনা করছে এগুলি জেহালত আসলে এগুলি অজ্ঞতা হ্যাঁ যত ছোট অবস্থায় আপনি খাতনা করবেন তত সন্ন্যতের অনুসারী হবে না তত ভালো হবে ওই ছেলের জন্যও ভালো হবে তো এই আকিকা হয়েছে এবং নবী করিম সাল্লা এই জন্মের আকিকা করে আরবদেরকে তিনি দাওয়াত করে খাওয়িয়েছিলেন এখান থেকে আমার আলোচনা শেষ করেছি খাতনা সম্পর্কে আরো দুটি মত আছে নবী সাল্লামের খাতনা সম্পর্কে একটি মত হচ্ছে যে জন্মসূত্রেই খাতনা ছিল মানে মায়ের পেট ধরে যখন ভূমিষ্ঠ হয় তখনই খাতনা ছিল আল্লাহ ইবুল কাইম রহমতুল্লাহ তিনটি মত উল্লেখ করেছেন আর আর একটি মত হচ্ছে যে খাতনা করা হয়েছে সাত দিনের দিনে যেটা বললাম আর আর একটি মত হচ্ছে যে ফেরিস তারা খাতনা করেছে আল্লাহ আলম কিন্তু এটি প্রসিদ্ধ যে তার দাদা খাতনা করেছেন সপ্তম দিনে এইভাবে নবী করিম সাল্লি আলি সাল্লামের জন্মের যে সংক্ষিপ্ত কথা বললো আর বাকি ইনশা আল্লাহ তালা বাকি আলোচনা আপনাদের সামনে আবার আমি পেশ করব আল্লাহ পাক যেন আমাদেরকে দিনের কথা শোনার তফিক দান করেন এবং নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার তৌফিক দান করেন সাল্লাহ আলী নবীনা মোহাম্মদ আলী ওসাহাবি আজমাই